সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে বাংলা ও ইংরেজি সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য রাস্কিন বন্ডের লেখা a face in the dark অবলম্বনে মুখোশ রাস্কিন বন্ড জন্ম উনিশে মে উনিশশো হিমাচল প্রদেশের কসলি শহরে রাস্কিন বন্ডকে মূলত আমরা পেয়েছি ছোটবেলায় স্কুল লাইফে ওনার লেখা অসাধারণ কিছু ছোট গল্পের মধ্যে দিয়ে কিশোর সাহিত্যে রাস্কিন বন্ড এক এবং অদ্বিতীয় সতেরো বছর বয়সে লেখেন ওনার প্রথম novel the room on the roof সাহিত্য সাধনার জন্য উনিশশো সালে পান সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো সালে তিনি ভূষিত হন পদ্মশ্রী খেতাবে উনিশশো সালে ওনার লেখা গল্প ফ্লাইট অফ পিজন্স অবলম্বনে শ্যাম ব্যানেগল তৈরি করেন তার বিখ্যাত ছবি জুনুন দু হাজার এগারোয় বিশাল ভারদ্বাজের বানানো সাত খুন মাফ ছবিটা আপনার মনে আছে যে ছবিতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া সেই ছবির মূলে ছিল রাস্কিন বন্ডের লেখা ছোট গল্প সুজানা সেভেন হাজবেন্ডস আজকের গল্পটি আমরা নিয়েছি রাস্কিন বন্ডেরই লেখা whispers in the dark a book of spooks এই বইটি থেকে আমাদের জন্য গল্পটি রেডিও রূপান্তর করেছেন গোধুলি শর্মা গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে মুখোশ Shimla queen of the hills Himachal প্রদেশের পাহাড়িয়া রাজধানী তার প্রান্তিকে রয়েছে এক ইংলিশ পাবলিক স্কুল বহু পুরনো সেই রুডিয়ার্ড কিপলিংয়ের সময় কিংবা তারও আগের হবে ঝকঝকে তকতকে অভিজাত পরিবারের প্রতীক এই স্কুল ওই যাদের গায়ে দামি ব্লেজার রকমারি টুপি আর গলায় চকচকে টাই থাকে পরিপাটি তারাই মূলত এই স্কুলের পড়ুয়া একসময় ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস ইটন স্কুলের সাথে তুলনাও চলত বলা হতো Eton of the East mister Oliver এই স্কুলে পড়ান তা প্রায় অনেক বছর হল অ্যাংলো ইন্ডিয়ান অবিবাহিত একাই থাকেন নির্ঝঞ্ঝাট স্কুল থেকে প্রায় মাইল তিনেক দূরে সিনেমা হল রেস্তোরাঁয় জমজমাট সিমলা বাজার মিস্টার অলিভার প্রায় স্কুল ছুটির পর সেখানে যান সান্ধ্য ভ্রমণ সেরে বাড়ি ফেরেন বেশ খানিকটা রাত করে একটা ছোট রাস্তা আছে শর্টকাট পাইনের জঙ্গলের ভেতর দিয়ে ফেরার সময় ওই রাস্তাটাই ব্যবহার করেন মিস্টার অলিভার অনেকটা ঘুরপথ মকুব হয়ে যায় তাছাড়া সময়েরও সাশ্রয় হয় খানিকটা মাঝে মাঝে অবশ্য হাওয়ার গতিবেগ স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা তীব্র হয় ঘন পাইনের ডালপালায় অদ্ভুত গা ছমছমে শব্দ খেলা করে ঝোড়ো হাওয়ার দাপটে আর সেই সব অন্ধকার শব্দেরা বেশিরভাগ লোকজনকেই জঙ্গল ছেড়ে বড় রাস্তা দিয়ে যেতে বাধ্য করে যদিও মিস্টার অলেভা এসবের ধার ধারেন না একে তার স্নায়ু অসম্ভব স্থিতিশীল উপরন্তু তিনি যুক্তিবাদী আজগুবি অবাস্তব কল্পনা তার মাথায় ভর করে না সেই রাতেও তিনি বাড়ি ফিরছিলেন পাইনের ঝোপের মধ্যে দিয়ে সাথে টর্চ যদিও তার ব্যাটারি ফুরিয়ে আসছে প্রায় টর্চের আলোর পরিধি ক্রমশ ছোট হতে হতে ছড়িয়ে পড়ছে জঙ্গলের রাস্তায় মিস্টার অলিভা হেঁটে চলেছেন আচমকা টর্চের আলো থমকে গেল সামনের পাথরে দেখলেন একটি ছেলে বসে আছে পাথরের ওপর মিটমিটে আলোয় আন্দাজ করা যাচ্ছে শুধু অবয়বটা কিন্তু রাতের অন্ধকারে ছাত্রদের বাইরে থাকা তো একেবারেই নিষিদ্ধ এই যে তুমি এখানে এত রাতে কি করছো জানো না রাত্রিবেলা তোমাদের বাইরে থাকার নিয়ম নেই মিস্টার অলিভার এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করলেন এত স্পর্ধা আর দুঃসাহস কোন ছাত্রের হতে পারে কিন্তু কাছে যেতেই কিছু একটা গোলমাল কিছু একটা গন্ডগোল মনে হয় ছেলেটা কাঁদছে মাথা নিচু দুহাত দিয়ে মুখ ঢাকা আর তার সমস্ত শরীর কাঁপছে থরথর করে মৃগী রুগীর মতো অদ্ভুত শব্দহীন কান্না মিস্টার অলিভারের চোখে মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট এই যে কি হয়েছে তোমার হ্যাঁ what's wrong with you hey mister অলিভারের গলায় হালকা রাগ দেখা দিয়েছে কি হলো কথা কানে যাচ্ছে না ওয়াই ইউ ক্রাইং হে ছেলেটি তবুও মাথা নিচু করে রয়েছে নিরুত্তর শরীরের কাঁপুনিটাও থামছে না যেন কোনো এক সাংঘাতিক যন্ত্রণা তাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে ভেতরে ভেতরে হ্যাঁ এত রাতে তোমার একা এখানে থাকাটা একেবারেই ঠিক নয় ওকে তুমি আমাকে বলো কি প্রবলেম হয়েছে তোমার ও oh, মি আমার দিকে তাকাও হে ছেলেটি মাথা তুলল দু হাত তুলে তাকালো তার শিক্ষকের দিকে মিস্টার অলিভারের হাতে টর্চ আলো ফেলল ছেলেটির মুখের উপর যদি আদৌ সেটাকে মুখ বলা যায় চোখ নাক কান ঠোঁট সাধারণত মুখের যা যা অংশ থাকা উচিত এই ছেলেটির তার প্রায় কিছুই নেই একটা মসৃণ নিটোল মাথা আর সেই মাথায় স্কুলের টুপি গল্পটার শেষ এখানেই হওয়া উচিত ছিল কিন্তু মিস্টার অলিভারের ক্ষেত্রে তা হয়নি এই বিভৎস দৃশ্যের আকস্মিকতায় তার হাত থেকে টর্চটা পড়ে গেল উল্টো দিকে ঘুরে তিনি ছুটতে শুরু করলেন অন্ধের মতো রুদ্ধশ্বাসে চিৎকার করতে লাগলেন সাহায্যের আশায় কেউ আছো হ্যাঁ please help me please help me help please help me সামনে হেল্প মি হেল্প মি ওই তো স্কুল বাড়িটা দেখা যাচ্ছে দূরে সেটাকে লক্ষ্য করে মিস্টার অলিভার দৌড়চ্ছে হঠাৎ রাস্তার মাঝে কি যেন একটা চোখে পড়ল তার একটা আলো লণ্ঠনের আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এগিয়ে আসছে তার দিকে আরে এ তো ওয়াচম্যান মিস্টার অলিভার গতি সামলাতে না পেরে হোঁচট খেয়ে প্রায় হুড়মুড় করে পড়ে গেলেন তার গায়ে স্যার কি হয়েছে আপনি এইভাবে দৌড়চ্ছেন কেন কোনো দুর্ঘটনা কি আমি একটা জিনিস দেখলাম একটা ভয়ঙ্কর জিনিস কথা terrible terrible this, boy he was crying in the jungle but went close to him কাছে যেতে দেখলাম ওর মুখ ওর মুখ বলে কিছু নেই he does not have a face he does not have a face কি বলেন মুখ বলে কিছু নেই মানে মানে চোখ নাক কান কিছু নেই ওয়াচম্যান তার হাতের লণ্ঠনটা তুলে ধরল নিজের মুখের কাছে তারপর জিজ্ঞেস করল স্যার একবার দেখুন তো আপনি যা দেখেছেন সেটা কি অনেকটা এইরকম মিস্টার অলিভার দেখলেন ওয়াচম্যানেরও কোনো চোখ নেই কান নেই নাক নেই এমনকি ভুরুও নেই হ্যাঁ, ঠিক তখনই দমকা হাওয়ায় লণ্ঠনের আলোটা নিভে গেল নিমেষে শুনছিলেন a face in the dark অবলম্বনে মুখোশ মূল রচনা রাস্কিন বন্ড রেডিও রূপান্তর গোধুলি শর্মা গল্প পাঠে ও মিস্টার অলিভারের ভূমিকায় মীর গল্পের সূত্রধার দ্বীপ সিকিউরিটি গার্ডের চরিত্রে অগ্নি শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী শেষ হল মুখোশ আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স